এই আকিদা যারা রাখবে এবং এই অনুযায়ী যারা কাজ করবে তাদের ইমান আমল কবুল হবে হচ্ছে আমল কবুল হওয়ার প্রথম শর্ত তৌহিদ শিরক মুক্ত হওয়া সালাত এবং সালাম নাজির পেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের ওপর যার আদর্শ ছাড়া কোনো আদর্শ আল্লাহ কবুল করবেন না যার সন্না যার তরিকা ছাড়া অন্য কোনো তরিকার এবাদত বন্দেগী আল্লাহ কবুল করবেন না এটা হচ্ছে এবাদত বন্দেগী কবুল হওয়ার দ্বিতীয় শর্ত কোরআনে খেরিমের দলিল রয়েছে রসুল্লাহামের হাদিসে এই দুটো বিষয়ের দলিল রয়েছে সুতরাং যারা আকিদার আলামাই কেরাম সন্ন্যার আলামায় আহলুসন্না তারা এই আমল কবুলের শর্তগুলি খুব গুরুত্ব সহকারে আলোচনা করেছেন এবং বিস্তারিতভাবে বুঝিয়েছেন এই বিষয়গুলি যারা বুঝে নেবে তাদের অল্প আমলেই তারা কামিয়াব হতে পারবে সফলতা লাভ করবে আর যারা এগুলি ঠিকভাবে বুঝল না তারা অনিচ্ছাকৃত অনেক সময় ভুল করবে অথবা বোঝার পরে সেগুলিকে মানল না অহংকার প্রদর্শন করলো তারা ক্ষতিগ্রস্ত হবে তাদের আমল এবাদতবন্দিগি কবুল হবে না আমাদের ধারাবাহিক আলোচনা আমরা প্রতি শনিবারে করব আখিরা মানহাজগত বিষয়গুলি বিশেষ করে আর কিছু প্রশ্ন উত্তর বিভিন্ন বিষয়ের সাথে সম্পর্কিত আলোচনা আমাদের লম্বা হবে না যেমন গত সপ্তাহে বলেছিলাম আজকে প্রথম যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে জামি ভূমিকাতে উল্লেখ করেছি সংক্ষেপে আমল কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে দুইটি আকিরা তৌহিদ এবং মানহাজ সন্ন্যার আলমাই কেরামগণ বলেছেন আল্লাহ ইবাদা ইল্লাল্লাহ ও আল্লাহ ইবাদা ইল্লা বিমা সারা প্রথম শর্ত হচ্ছে এবাদত বন্দেগী সমস্ত আমল কবুল হওয়ার যে আল্লাহ ছাড়া যেন কারো এবাদত বন্দীগী না হয় আল্লাহর সাথে যেন কোনো কিছুকে শরিক না করা হয় তহিদ প্রথম শর্ত এখলাস প্রথম শর্ত এই তৌহিদ আর এখলাসের পরিপন্থী হচ্ছে শির্ক বহুমুখী শির্ক বড় শির্ক আর ছোট শির্ক এই শির্ক আমলকে ধ্বংস করে দেয় বড় শির্ক হলে সমস্ত আমল অতীত ধ্বংস হয়ে যায় লাইন আশরাক তালাই আহবাতান আওয়ালুক শিরকে আসগার কবিরা গোনা বড় শির করলে যে আমলে সির ঢুকে এখলাস পরিপন্থী হয়ে যায় রিয়া লোক দেখানো লোককে শোনানো দুনিয়ার উদ্দেশ্য হয়ে যায় সেটা প্রাথমিক পর্যায়ে থাকলে সে আমলটি নষ্ট হয়ে যায় আর সেটা যদি একবারে খুব বদ্ধপরিকর পুরোপুরি পার্থিব স্বার্থে সে আমল হয় তাহলে সেটা বড় শিরকে অনেক সময় পরিণত হয় বিহীন একবারে যার ফলে সেটা বড় শিরকে অনেক সময় পরিণত হয় আমরা বলেছেন এগুলো সূক্ষ্ম বিষয় যার ফলে সমস্ত আমল ধ্বংস হওয়ার আশঙ্কা আছে এক কথায় ছোট শির্ক যদি শিরকে আসগার হয় যে আমলে শিরকের অনুপ্রবেশ ঘটবে সেই আমলটি ধ্বংস হয়ে যাবে জি হাদিসে কুদ্সি নবী করিম সাহা মুসলিম রয়েছে মর্মে আনা আগনা সোরাকায় আনি শিরকে আমি শরিকদের মধ্যে সবচাইতে বেশি সর্বাধিক অমুখাপেক্ষী শির্ক শিরক্ষতি বা পার্টনারশিপ হতে হমান আমেল আমেলান সুতরাং কেউ যদি আমল করে তাহলে আমল করলো আশরাকা ফিহে মাইয়া গাইরি আমার সাথে অন্য কাউকে শরিক স্থাপন করলো তারা তহু অশির কাহু তাকেও অপরিত্যাগ করি আর তার সিরকি কর্মকাণ্ড আমলগুলিকে আমি পরিত্যাগ করি ছেড়ে দিই কবুল করি না স্পষ্ট যে আমলগুলিতে শির্ক থাকে সে আমল কবুল হয় না বড় শির্ক হলে অতীতের আমল ধ্বংস হয়ে যায় সংক্ষেপে এতটাই যথেষ্ট এই বিষয় দ্বিতীয় শর্ত আমল কবুল হওয়ার ও আল্লাহ ইউবাদা ইল্লা এবাদত বন্দেগি করা চলবে না একমাত্র রসুল্লাহ সাল্লা সাল্লামের আনিত পদ্ধতি শরীয়ত আদর্শ ছাড়া সে আদর্শ মতো এবাদবন্দি হইতে হবে অর্থাৎ উল্লাহ সাল্লামের তরিকে আসতে হবে এই কথাটি আমার অনেক আলোচনাতে সহজ ভাষা বলেছি মানুষকে মোটা কথা বোঝানোর জন্য যে এক আল্লাহর এবাদত করবেন আর এক নবী করিম সাল্লাহ সাল্লামের তরিকায় এবাদত করবেন এবাদত হবে এক আল্লাহর জন্য আর এবাদতের তরিকা পদ্ধতিটা হবে একমাত্র শেষ রসুল খাতামুন্নবীন মোহাম্মদ রসুল্লাহামের তরিক আদর্শ অনুযায়ী যদি কোনো এবাদতে বিদাতের অনুপ্রবেশ ঘটে এবাদত করলেন আর ওতে বিদাত ঢুকে গেল কিছু তাহলে সে আমলটি নষ্ট হয়ে যায় সে আমল কি হয়ে যায় নষ্ট হয়ে যায় সমস্ত আমল নষ্ট হবে না যেই কাজটাই বিদাত করলো সেই আমলটা কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে দলিল মায়েশা রাজি আল্লাহ আনহা থেকে বর্ণিত হাদিস সহি মুসলিমে রয়েছে সহি বখারিতে এই হাদিসটি রয়েছে তবে অধ্যায় এর সাথেই রয়েছে এই জন্য অনেকে সহি মুসলিমে রয়েছে নাম্বারিং এ আপনি খুঁজে বোখারিতে পাবেন না কিন্তু সহি মুসলিমে রয়েছে মানে আমেলা আমালান লেসা আলি আমরনা ফাহুয়া রাদ্দুন কেউ যদি কোনো আমল করে তাহলে এও আমল করল আমল করল লেসা আলি আমরনা যার ওপর আমার নির্দেশ নেই বা আদর্শ নেই যেই রকম আমার আদর্শ না আমার আদর্শ ছাড়া আদর্শ ব্যতিক্রম আমল করল ফমার সেটা হচ্ছে প্রত্যাখ্যাত রদ্দুন মানে দুদুন মজদার ইসিম ফুলের অর্থ সেটা হচ্ছে মারদুদ রেজেক্টেড সেই আমলটি তাহলে মারদুদ এগুলি হচ্ছে মৌলিক নীতিমালা এই মৌলিক নীতিমালাগুলি যদি ঠিক থাকে অল্প আমল মানুষের মুক্তির জন্য নাজাতের জন্য আল্লাহর আজাব থেকে যথেষ্ট দুনিয়া আখেরাতের আর যদি এই নীতিমালা ঠিক না থাকে আর আমলের পাহাড় পর্বত থাকে কোনো কাজে আসবে না সব ধ্বংস হয়ে যাবে সারা মরিচিকার মতো সে আমল হবে এখন আমরা এই বিষয়ে কিছু আলোচনা করব প্রশ্ন উত্তর তারপরে সংশয় নিরসন তার আগে শেখ কাছে একটি প্রশ্ন করা হয় বিদাতিদের সম্পর্কে আর অন্য অন্য গুনহাই গুনহাগারদের সম্পর্কে তুলনামূলক জিজ্ঞাসা যে যারা অন্যান্য পাপের কারণে নাফরমান হ্যাঁ ফাঁসে গুনহাগার এর এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণীর লোক হ্যাঁ তারা ধর্মীয় কাজ করতে গিয়ে বিদাতি কাজ করে নবী আদর্শ বহির্ভূত কাজ করে যার ফলে তারা বিদাতি বিদাতিদের জন্য কঠোর আজাব শাস্তি রয়েছে নাকি ফাঁসে গোনাগার নাফারমান যারা ইসলামের গণ্ডিত রয়েছে কিন্তু বিভিন্ন পাপে জড়িয়ে আছে কাবিরা গোনায় জড়িয়ে আছে তাদের জন্য কঠোর আজাব রয়েছে আল আজবা এই কিতাবের পাঁচ নম্বর প্রশ্ন আপনারা যাদের কাছে কিতাব আছে দেখতে পারেন আমরা ধারাবাহিক কিতাবের সাথে চলবো না কারণ যখন যে প্রসঙ্গটা থাকবে তখন সেরকম নিয়ে আলোচনা করব বেশি লম্বা যেহেতু করবো না আর সব কথা আলোচনা করব না বলছেন আসাদ আজাবান আল ওসাত মুক্তা মুক্তাদিয়া দুই শ্রেণীর মানুষের মধ্যে কোন শ্রেণীর আজাব বেশি শক্ত হবে আল ওসাদ যারা নাফারমান অন্য অন্য পাপের কারণে নাফারমানি করে বিরুদ্ধাচার করে আল্লাহ রসুলের জি ফরজ অজবে ঘাটতি করে হারাম নাজাজে লিপ্ত হয়ে চুরি করে ডাকাতি করে মদ খেয়ে অথবা বিভিন্ন ফরজ গলিতে ঘাটতি করে জামাতে সলাত আদায় করে না যদি আদায় নাই করে তাহলে তো কাফের হয়ে যাবে সঠিক মত কিন্তু সলাত আদায় করে জামাতে করে না ফরজ জামাত অজিব জামাত ছাড়ে সে আমে ঘাটতি আছে জাকাতে ঘাটতি আছে জি এইরকম বিভিন্ন পাপ আছে ফারায় বেহায়া বেহায়াবে পর্দা হেজাব পর্দার ক্ষেত্রে ঘাটতি আছে এরা হচ্ছে এমন সাত না ফরমান এরা জানে যে এগুলি হচ্ছে পাপ এরকম পাপীরা জানে যে এগুলি হচ্ছে পাপ আর বেদাত বেদাত করে বেদাতি কিন্তু জানে যে এগুলি হচ্ছে সবের কাজ জান্নাতে যাওয়ার কাজ নেকির পাহাড় মিলাদ করবো নেকির পাহাড় হবে ঠিক না মহরমে তাজিয়া করবো নেকির পাহাড় হবে ইয়া হোসেন করবো শির কুফরি করবো হ্যাঁ নেকির পাহাড় হবে তো যারা শির বিদাত করে যে হ্যাঁ এরা সেটাকে স্বভাবের কাজ মনে করে পক্ষান্তরে যারা অন্যান্য পাপে জড়িয়ে আছে শিরিক বেদাত ছাড়া অনাগার তারা মুসলিম সমাজের ইসলামের গণ্ডিতে আছে তারাও গুনাগার কিন্তু এই দুইয়ের মাঝে কঠোর শাস্তি কাদের জন্য রয়েছে উত্তরে তিনি বলছেন আল এত আসাধ্য বেদাতিদের আজাব বেশি কঠিন লিয়ানাল বিদাত আসাদ মেল কারণ বেদাতির জন্য কেন বেশি আজাব বা কঠিন আজাব কারণ বেদাত হচ্ছে অন্য গোনার চাইতে বেশি কঠিন পাপ বড় পাপ শায়তান দুই রকমই পাপ করায় ধর্মের নামে পাপ করায় আর দুনিয়াদারির ক্ষেত্রে পাপ করায় কিন্তু শয়তানের কাছে অলবিদাত আহাবিল শৈতান মিনাল মাসিয়া অন্য অন্য গোনার তুলনায় শয়তানের কাছে বেদাতের বেদাতি কর্মকাণ্ড বা বেদাতি আকিদা বেদাতি আমল বেশি প্রিয় কেন শয়তান ভালো করে জানে যে চোর চুরি করে ওটাকে পাপি মনে করে নিজেকে ধিক্কার দেয় কখন তোবা করে নেবে হঠাৎ করে কখন কি করবে ভালো মানুষ হয়ে যাবে একজন মুসলিম জামাত ছাড়ে ঘরে সলাত আদে করে পুরুষ মানুষ ও জানে যে এই কাজটা আমার ত্রুটি অন্যায় সুতরাং কখন অবাক করে নিবে রমজানের দিনে পানাহার করে ফাঁসে গুনাগার পাপিষ্ট ও জানছে যে আমি পাপ করছি অন্যায় কাজ করছি কখন অবাক করে নিবে সে মেহাবে পর্দা মহিলা পর্দা করে না সে জানছে যে আমি গুনার কাজ করছি কখন তো অবাক করে নেবে সব কাজ কেউ মনে করে না আম্মাল মুক্তাদে ফাকালিল আম্মায়াতু বেদাতি খুব কমই তবা করে বেদাতির তবা নসিব খুব কমই হয়ে থাকে কেন তবা নসিব হয় না লিয়ান আন্না আলা বেদাতি মনে করে যে আমি হকপন্থী আমরাই জান্নাতি আমরাই মুসলিম কবর মাজারে সেজদা করে মুসলিম মিলাদ করে মুসলিম জি হ্যাঁ মানে একেবারে পাকা মুসলিম হ্যাঁ বেদাতি দুই রকম বেদাত এমন বেদাত আছে যে বেদাতের কারণে ইসলাম থেকে বেরিয়ে যায় বড় শির্কের বেদাত আর কিছু বেদাত আছে যে মুসলিম থাকে নিজেদেরকে হক পন্থী মনে করছে যারা সুফিবাদ বিশ্বাসী সুফিবাদের দুটো স্তর আছে একটা হচ্ছে শিরকুফির স্তর নিজেদেরকে পাকা মুসলিম মনে করছে শিরকুফুরি আকিদা রেখেও আর এক দল সুফি সুফি আছে যারা বিদাতি কর্মকাণ্ডে মেতে আছে তারা নিজেদেরকে পাক্কা নিয়ে মনে করছে আহলে হক মিডিয়া তারা এরা কখনো তবা সাধারণত করে না লিহান্ন আল্লাহ আল্লাহ হাক কারণ বেদাতি মনে করে যে আমরা সত্যের উপর হকের উপর আছি বেখলাফিল আসি পক্ষান্তরে নাফারমান সবসময় জানে আমি কাজগুলি ভুল করছি ফাইন আসিম কারণ জানে যে আমি করছি বলে মাসি আর বুঝছে যে আমি অন্যায় কাজে লিপ্ত আছি আম্মাল ফাইন মনে করে যে আমি নেক কাজ করছি কাজ আমি আল্লাহর আনুগত্য করছি রসুলের আনুগত্য করছি ওয়ান্ন আল্লাহ আতিন যে কাজগুলি করছি এগুলি সবের কাজ করছি এই জন্য বেদাত হচ্ছে অন্য অন্য গুহার চাইতে বেশি নিকৃষ্ট পাপ এই জন্য বেদাতিরা বেদাতিদের থেকে সতর্ক সাবধান করেছে বেদাতিদের সাথে সম্পর্ক রাখতে সংসর্গে আসতে বেদাতিদের মজিলিসে বসতে কঠোরভাবে সালাফি সালিম সাহাবাইকার তাবেন তারপর তাবে নিষেধ করেছে পক্ষান্তরে গুনাগারদের সাথে ওইভাবে নিষেধ করেননি যাদের সাথে বসবে না জি কারণ যে বসছে একজন অন্য পাপির সাথে ও জানছে যে এটা পাপ আর ও জানছে পাপ এখানে রিস্কটা কম আছে পক্ষান্তরে বেদাতের সাথে বসলে হয় কি ও ধর্মের রং দিয়ে সেই কাজগুলি করছে ধর্মের রঙে রঞ্জিত তার আমলগুলি সুতরাং সেখানে প্রতারিত হওয়ার আশঙ্কা বেশি এই জন্য সালাফি সালেন্দা সতর্ক করেছেন বেদাতিদের সাথে উঠা বসা করতে আর বেদাতিদের সাথে যারা বসে তাদের ওপর তার প্রভাব সৃষ্টি করবে কুপ্রভাব ফেলবে দেখেন আজকাল মুসলিম বিশ্বে যেসব বিদাতি দলের সাথে সম্পৃক্ত হয়ে গেছে সহজে বেরিয়ে আসতে পারে না সহজে বেরিয়ে আসতে পারে না কখনো তারা দুনিয়ার স্বার্থে যেসব পাপে জড়িয়ে আছে সহজে হয়তো বেরিয়ে চলে আসছে সহজে বেরিয়ে চলে আসছে ও খাতার অমুশরীর বেদাদিদের খাতরা বেদাদের ক্ষতির দিকগুলি হচ্ছে বেশি মারাত্মক এতে কোনো সন্দেহ যে বেদাত বেশি নিকৃষ্ট খাতার খাতার আসি আর যে ভয়াবহতা বা ক্ষতিকর দিক মানুষের ক্ষেত্রে বা মানব জাতির ক্ষেত্রে অন্য অন্য নাফার মানের চাইতে বেশি বিপজ্জনক এই জন্য সালাফ একটি উক্তি রয়েছে ফি সুন্নতিন ফি বিদা সুন্নতের ক্ষেত্রে অল্প আমল করা বা সুন্নতের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা শুধু ফরজটা আদায় করছে না সুন্নত মুস্তাহ নফেল বেশি নেই সুন্নত ভিত্তিক আমল কিন্তু শুধু ফরজটাই হয়তো আছে খেইরুমিন ইস্তিহাদিল সুবিধা বেদাতের ক্ষেত্রে অনেক মেহনত পরিশ্রমের চাইতে ভালো বেদাতি কাজে অনেক মেহনত সারা দিন রাত মেহনত তোলে সারা রাত বেদাতি জিকির করেছে আপনি সারা রাত না দু চার ঘন্টাও জিকির করলেন না ওদের মতো বেদাতি জিকির বরং সকাল সন্ধ্যার জিকির পাঁচ মিনিট সাত মিনিট করে লাগলো ঘুমের পূর্বের জিকির হ্যাঁ বিছানায় শোয়ার আগে দু চার মিনিট লাগলো পাঁচ মিনিট লাগলো সালাতের পরে সন্ন্যতি জিকির আপনার দু চার মিনিট লাগবে এসব অনেক অনেক ভালো সাধুন ফিসন্নাতিন সুন্নাতিন ইজতিহাদিন বিদা এই ছিল শেখ সালে ফৌজান হাফিজ আলোচনা বেদাতি সম্পর্কে এবং অন্য অন্য গুণাগারদের সম্পর্কে তুলনামূলক আলোচনা বেদাত সম্পর্কে সালাফে সালেহিনের কিছু উক্তি এখানে উল্লেখ করা হয়েছে সেগুলি আমি আলোচনা করি কারণ সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলী খুব বড় ইমাম ছিলেন তিনি বলছেন আল বেদাত আহাব্ব ইলা ইবলিস মিনাল মাসি বেদাত হচ্ছে ইবলিসের কাছে অন্য অন্য গুনহার চাইতে বেশি প্রিয় ফাইনাল মাসে ইউতাবিন কার অন্য অন্য গুনহা থেকে তবা সম্ভাবনা রয়েছে অল বেদাতুল্লাহ ইউতাবিন হার বেদাত থেকে মানুষ তবা করবে না বেদাত থেকে মানুষ তবা সাধারণত করে যতক্ষণ পর্যন্ত না বুঝতে পারে যে বলে আছি মজমু ফাতাওয়া একাদশ খণ্ড চারশো বাহাত্তর পৃষ্ঠা রয়েছে সিলসিলা সাহি আল্লাহ আলবানী রাহমহল্লার তাতে রয়েছে এক হাজার ষোলো বিশ নম্বর এই হাদিস নবী করিম সাল্লামের তওবাত আন সাহেবে কুল্লে বিদা আল্লাহ রাবুল প্রত্যেক বেদাতির থেকে তওবাকে দূরে সরিয়ে রেখেছেন তবাকে আড়ে রেখেছেন অর্থাৎ বেদাতির তবা নসিব হয় না যতক্ষণ পর্যন্ত বেদাতকে বেদাত না বুঝবে যেমন নামাই তো পড়া যে বেদাত এটা যতক্ষণ না বুঝবে জীবনে নামাই তো ছাড়বে হ্যাঁ মিলাদ করা যে বেদাত হ্যাঁ জন্মবার্ষিকী পালন করা বেদাত যতক্ষণ না জানবে জীবনে ছাড়বে ছাড়বে না কারণ ও তো মনে করছে যে এগুলো জান্নাতে যাওয়ার কাজ প্রখ্যাত তাকে হাসান বসির রহমতুল্লাহ আলের একটি উক্তি রয়েছে মর্মে সাহেবা বেদাতিন বেদাতির সাথে বসিও না সাল্লাহ নিষেধ করেছেন বেদাতির সাথে বসতে সুতরাং বর্তমান যুগে যেসব বেদাতি জামাত রয়েছে বেদাতি জামাত রয়েছে তাদের সাথে উঠা বসা করবেন তাদের বৈঠকে বসবেন দেখি কি বলেন তবে জামাত এসছে বেদাতি জামাত নিঃসন্দেহ দেখি ওরা কি আলোচনা করেন আমি তো ওই জামাত টামাত করি না তবলিক করি না তো বসি নিষেধ সালাফিসালিম করেছে জামাত ইসলামী মৌদুদ ইখওয়ানি জামাত বিদাতি জামাত মানে স্পষ্ট না বললে আজকালকার মানুষ বুঝবে না জি সুতরাং বলবেন আমি বসি কিন্তু তাদের আমি কোনো কর্মী না না এই আগুন আপনাকে কখন গ্রাস করবে কোন বিদাতির সাথে বসা যায় না অনেকে বেদাতি আলেমের সাথে দেখা দেখি আমি দেখা করে আসি বেদাতি মোল্লা এসছে এলাকায় যাই ওদের জলসা মহফিলে যাই তামাশা দেখতে যা আমাদের সেই আকিদার ভাইরা না যাই নয় যাও ধ্বংস করবে এইরকমই অনেক জঙ্গি মনোভাবের হ্যাঁ খারেজি মনোভাবের কিছু হ্যাঁ বেদাতি রবিদাতি খারেজিরা এইরকম কিছু মোল্লা হুজুর আছে তাদের সাথে উঠা বসা করতে কি অনেক আমাদের দিনী ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে জি অনেক দিনী ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে একবার গেছে এক এইরকমই খারেজি মোল্লাকে জিজ্ঞাসা করতে ওকে মানে এ করার জন্য ওর সাথে বহস করতে গেছে কিছু ছাত্র আর সেই সময় প্রশাসন পক্ষ থেকে রেড হয়েছে সবগুলিকে ধরে নিয়ে গেছে কয়েক বছর আগের ঘটনা দেখেন পার্থিব ক্ষতি আর দিনই ক্ষতি তো আছেই কারণ প্রশাসন লোক যখন ধরতে আসবে তখন বলবে যে এগুলো ছাত্রে বসে আছে অথচ ওই খারেজি মোল্লাকে কণ্ঠসা করার জন্য এবং ওকে লাজবাব করার জন্য ওকে কিছু প্রশ্ন করে হ্যাঁ, হয়তো হ্যাঁ, হস্তনিস্ত করব অথবা তাকে এ করবো আমরা বাহাস করবো তার সাথে তর্ক করবো এই জন্য গেছে না না না আপনি বসতে যাবেন না বেদাতির সাথে জানেন যে খারেজি মানে খারেজির সাথে বসবেন না জানেন যে রাফেজি রাফেজি শিয়ার সাথে বসবেন না জানেন যে বিদাতি ইকবানি জামাতি তো বললি কি বসবেন না আপনি বসবেন না তার সাথে এটাই হচ্ছে শরীয় আজকাল ফিল্ডে যারা দাওয়াতি কাজ করছে তাদের অনেক এই দায়ীগুলোকে সহি আকিদার দায়ী বলে চালিয়ে দেওয়া হচ্ছে অথচ তারা হয়তো জামাতপন্থী দায়ী মদুদিপন্থী দায়ী আর না হইলে তবলিগপন্থী দায়ী আত্মগোপন করে আছে আর তাদের দুই একটা ভালো চারটা ভালো কথার মধ্যে বিষ মিশানো আছে আর বললেন যে সহি আকিদার সহি আকিদার আপনার কি জ্ঞান আছে আপনি সহি আকিদার কি বুঝেন সহি মানহাজের কি বুঝেন ওদের সাথে কেন বসছেন ওদের আলোচনা কেন শুনছেন সেই বসাটা সরাসরি হইতে পারে মজলিসে অথবা অনলাইনে দেখি কি বলছে একটু শুনি অথচ জানছেন যে এরা হচ্ছে এই বেদাত ঘেঁষা এই বেদাতি দলের হ্যাঁ সব দায়ী সুতরাং সতর্ক সাবধান এই বিষয়গুলি খুলে না বললে আমাদের সহি আকিদার নতুন নতুন যে ভাইরা আসছে এক গর্তে থেকে উঠে এসে আর এক গর্তে গিয়ে আছাড় খেয়ে পড়ে যাচ্ছে হাসান বসির রহমাল্লাহ বলছেন লা তুজা আলী সাহেবা বিদাতি বিদাতিদের সাথে বসিও না বিদাতিদের সাথে বসলে তোমার অন্তর ব্যাধিগ্রস্ত হয়ে যাবে রুগী হয়ে যাবে অন্তর কি হয়ে যাবে রুগী হয়ে যাবে আল এতেসাম এবং সাতেবে প্রথম খন্ডে একশো বাহাত্তর পৃষ্ঠ আল বিদাত আন্নাই আনহার পৃষ্ঠা হচ্ছে চুয়ান্না এবং সাহেব রাহিমাবুল্লাহ তো খুব শক্ত কথা বলেছেন বিদাতিদের সম্পর্কে বিদাতিদেরকে কঠোর শাস্তি দেওয়ার কথা বলেছেন যে কোনো যুগের প্রশাসনকে খলিফাকে মুসলিম শাসককে যে তাদের কঠোর শাস্তি দেওয়া কারণ এদের অনিষ্ট হচ্ছে বড় ভয়াবহ ধর্মের রঙে রঞ্জিত এদের কথাবার্তা সুতরাং মানুষ বিভ্রান্তির শিকার হচ্ছে শেখুল ইসমাই তাইম রাহমাল্লাহর উক্তি দিয়ে শেষ করছি বিষয়টি বিদাত বিদাত এবং বিদাতিদের ভয়াবহতা يقول الشيخ الاسلام ابن তাইমিয়া রাহিমাহুল্লাহ ফি খাতার আহলিল বিদআ বিদআতীদের ভয়াবহতা সম্পর্কে এবং এরা যে বড় বিপজ্জনক মুসলিম উম্মার জন্য এই সম্পর্কে সতর্ক করতে গিয়ে বলেন ওয়ালাউল্লা মান ইয়াকিমুহুল্লাহু লিতাফই দারারি হাওলা ইয়ানি আহলাল বিদআ লাফাসাদাদ্দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন বেদাতীদের অনিষ্ট প্রতিরোধ করার জন্য বেদাতীদের সার অনিষ্ট দূর করার জন্য আল্লাহ যদি কিছু এমন আলেম আলমায় হোক অথবা মুসলিম শাসক হোক আলেসান্নার তাদেরকে না নিযুক্ত করতেন এসব কাজে লাফাসাদ দিন তাহলে দিন ধ্বংস হয়ে যেত সহিদিন ধ্বংস হয়ে যেত সহি আকিদার আলেম আলমাদের মেহনত আইম্মা আর তার সাথে সাথে মুসলিম আহলে সন্ন্যার আলমাই কেরাম যারা আহলে সন্ন্যার শাসক তাদের যে আল্লাহ রবুল আলমিন পার্থিব ক্ষমতা দিয়েছেন সুলতান এই দুটো যদি না থাকতো ফাসাদু ফাসাদ আর এই বিপর্যয় যে মুসলিম ওম্মার বিপর্যয় নেমে আসতো বেদাতিদের কারণে এটা কোন মুসলিম দেশে কাফেরদের আধিপত্য কায়েম হলে বা কাফেররা যদি দখল করে নিত কোন মুসলিম দেশ তাতে যে অনিষ্ট রয়েছে ক্ষয়ক্ষতি রয়েছে তার চাইতে বেশি মারাত্মক কাফের যদি কোনো দেশ দখল করে নেই তাহলে সেখানে শাসন ক্ষমতা দখল করলো কিন্তু মানুষের আকিদা নষ্ট সহজ করতে পারবে না জি বোঝা গেছে কিনা কিন্তু বিদাতি আলেম সমাজকে যদি প্রতিরোধ না করা হয় আর তাদেরকে যদি নির্মূল না করা হয় মুসলিম শাসক আহলে সুন্নাতের শাসকদের মাধ্যমে আর কোরআন সুন্না আলিম আলমাদের মাধ্যমে তাহলে এরা মানুষের অন্তর অন্তরে ঢুকে পড়েছে এদের বদা কি দেয় কারণ কাফের শাসক যদি কোথাও আধিপত্য কায়েম করে তাহলে তারা অন্তরের উপর আধিপত্য কায়েম করতে পারে না মানুষের অন্তরের উপর রাজত্ব করতে পারে না ওমাফিহামিনা দিন ইল্লা তাবান জি আম্মা আর যেটুকু কাফেররা ধর্ম নিয়ে এসছে আর আসলে সে দুনিয়ার গরজে সুতরাং সেখানে ওই রকমের প্রভাব সৃষ্টি করতে পারবে না ক্ষতি অবশ্যই আছে কিন্তু তুলনামূলক বলছে আম্মা উল্লাহাল মুবতাদিয়া ফাহম ইউসেদুনাল কলুবা ইবতিদান আর বেদাতি আলেম সমাজ বেদাতি সংগঠনগুলি বেদাতি যারা দোয়াত দলাল গুমরা দায়ী বিভিন্ন ফিরকার এরা মানুষের অন্তরে বিপর্যয় সৃষ্টি করবে অন্তরকে ধ্বংস করে দেবে বতাকিদা দিয়ে শুরুতে প্রথমখানে প্রথমখানে মজমুল ফতাওয়া আঠাইশতম খণ্ড দুশো বত্রিশ পৃষ্ঠা এখানে আজকে মানহাজ সম্পর্কে কিছু কথা বললাম আর বিদাত সম্পর্কে বিশেষ করে বিদাত সম্পর্কে আলোচনা চলছে আর দু একটি সংশয় নিরসন করব আর একটি প্রশ্নের উত্তর দেব একটি বিষয় আমি এর আগে আলোচনা করেছি কোন এক আলোচনায় যাতে বলেছি যে এই যে গুলো শুনলেন যদি বড় শির থাকে তার আকিদ আমলে তাহলে অতীতের সমস্ত ধ্বংস হবে ছোট শির যদি থাকে অথবা বেদাত থাকে তাহলে যে আমলে ছোট শির থাকবে বেদাত থাকবে সে আমল ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে আহলে সোতাল জামাতের আইম্মাই কেরাম আইম্মাই আর আবু হানিফা মালিক সবারই এটি হচ্ছে আকিদা হাজার এটা ওই সালাফে সালেহীন আকিদ মানহাজ সাহাবাইকার তাবিন তাবা তাবিনের এর ভিত্তিতে আমি বলেছি কেউ যদি বলে নাওয়াইতান আসুম আগাদান উদাহরণস্বরূপ আমি আগামীকালকে রোজার নিয়ত করছি বলছে না বলছে না বিদাতিরা বলছে তাদের বিদ্যাতি আলেম সমাজ দোয়াতুর দলাল শেখাচ্ছে এগুলি বা এই ক্ষেত্রে শিথিরতা অবলম্বন করছে বলা জরুরি না দেখেন ওদের ধোকাবাজ উঠে নিয়ত সম্পর্কে যদি জিজ্ঞেস করে ওদের মধ্যে যারা ভালো বিদাতি আলম সমাজে যারা ভালো কি বলে জানেন বলে যে নিয়ত পড়া জরুরি না জাহেজ না বলবে না বেদাত বলবে না কি বলবে জরুরি না এর অর্থ কি বেরোয় ওদের যারা পাকা বিদাতি তারা বলে নিয়ত পড়তে হবে ঠিক না নিয়ত পড়া ফরজ বলুক আর মুস্তাহ বলুক যেটা নিয়াত কি করতে হবে পড়তে হবে আর ওদের মধ্যে যারা একটু নিজেদেরকে মনে করে যে আমরা সহি আকিদাই চলে এসছি কিন্তু সহি আকিদার নয় এগুলো তারা বলে যে নিয়ত পড়া জরুরি না জরুরি না মানে কি ফরজ নয় তাই না কি কিনা মুস্তাহ হতে পারে কিনা মুস্তাহটাও তো জরুরি না তো মুস্তাহ হতে পারে কিনা সুতরাং এই বক্তব্য যখন শুনবে জনগণ তখন নিয়ত পড়া কখনো ছাড়বে না এতটা শুধু মডিফাইড হবে যে এটা ফরজ নয় নিয়ত পড়া হ্যাঁ নিয়ত অন্তরে করাটা ফরজ আর নিয়ত পড়াটা জরুরি না তবে করলে করা যেতে পারে বা করা ভালো ঠিক কিনা তাহলে বেদাতিকে বেদাতি রেখে দিল বেদাতিকে কি করলো বেদাতি করে রেখে দিল এই কাজটি করেছে নাম নিতে চাই না যাকে আজকাল আল্লাহ আল্লাহ বলা হচ্ছে বাংলাদেশ তার একটা বক্তব্য আমি নিজে কানে শুনেছি জিজ্ঞাসা করছে প্রশ্নকারী যে নিয়ত পড়া কি ইসলামে পড়তে হবে বলছে নিয়ত পড়া জরুরি না এটা তার উত্তর এটা হচ্ছে ওদের মধ্যে যারা একটু ভালো তারা কিভাবে বেদাত ছড়াচ্ছে মানুষের অজান্তে মুসলিম সমাজ আর কি বেদাতি রেখে দিচ্ছে আমি যখন এই আলোচনা বললাম যে কেউ যদি বলে আমি আগামীকালকে রোজার নিয়ত করেছি তো তার রোজা হবে না তো এই আমার বক্তব্যটা রেখে কেউ প্রশ্ন করছে যে কেউ যদি আমি আগামীকালকে নিয়ত করছি রোজার এটা বলে তো নাকি রোজা হবে না বলছে না রোজা হবে কি বলছে রোজা হবে কেন রোজা হবে জি হ্যাঁ যুক্তি যুক্তি হচ্ছে ওই তবার হাদিস যুক্তি হচ্ছে কি তবার হাদিস তবা করলে আল্লাহ কি হন খুব খুশি হন তাই না এই হাদিস হাদিস আপনাদেরকে শুনেছে সহি মুসলিমের চার হাজার নশো বত্রিশ নম্বর হাদিস এবং হাদিস থেকে যে এই এই বিদাতি বক্তার বা বেদাতি মুফতির পদস্খলন ঘটেছে হ্যাঁ গুমরাই হয়েছে এটা আজকে স্পষ্ট করি বলছে রসুল্লাহ সাল্লাহ আসাদ ফারাহান বেতবাতে আবদেহি আল্লাহ তার বান্দার তবাতে হ্যাঁ, অধিক খুশি হন হে না এত বইয়ে যখন আল্লাহর কাছে তবা করে কার চাইতে বেশি খুশি হন হ্যাঁ কার চাইতে বেশি খুশি হন কার চাইতে অধিক খুশি হন মিন আহাদিকুম কানা আলা রাহেলাথি ওই ব্যক্তির চাইতে যেই ব্যক্তি তার উটের পিঠে চড়েছিল ফালাতিন খোলা ময়দানে মরুমিতে জনহীন এলাকায় ফানফালাতাত মেনহ আর হঠাৎ করে তার বাহনটা উঁটটা তার কাছ থেকে ছুটে কোথাও পালিয়ে গেল হয় ছুটে পালিয়ে গেল যেমন এ হাদিস রয়েছে আর হাদিস রয়েছে হ্যাঁ যে যেভাবে হোক সে সেখান থেকে সেই আর এটা এই ফানফালাতা দিয়ে তফসিল করছি তার কাছ থেকে আমার কথা হাত ছাড়া হয়ে গেল যেভাবে হোক না কেন ওটা তার হাত ছাড়া হয়ে গেল এনফালা তোমার ছুটে ছুটে যাওয়া ওই উটের পিঠে কি ছিল ও আলেইহা তো আমহ অসারাবো উটের পিঠের ওপরে তার খাদ্যের ব্যবস্থা ছিল ওতেই তার পানি ছিল ওর কাছে কিছুই নেই আয়েসা মিনহা ওকে ধরতে পারলো না নিরাশ হয়ে গেল আর হ্যাঁ ধরতে পারলাম না সরি পালিয়ে গেল বা কোথায় চলে গেছে দেখতে পাই না হয়তো বেখেয়াল ছিল যেটাই হোক না কেন ফাতা সাজারাতান ফাতা দাফিজুল্লাহা একটা গাছ খুঁজে মরমিতে গাছ পাওয়া যায় না আরব দেশে একটা গাছ খুঁজে গাছের তলে আসলো আর বললো যে কোথাও তো আশ্রয় নেওয়ার জায়গা নেই গাছের ছায়াতে শুয়ে পড়ি যতক্ষণ বাঁচি বাঁচি আইসামের রাহেলাতেহি তার এই বাহন ওটনি থেকে শিখিয়ে নিরাশ হয়ে গেছিল ফাবাই না হওয়া কাজালিকা এইরকম অবস্থা তাকে ঘুম চলে এসছে এইখানে সংক্ষেপ করে দিচ্ছে আসলে ঘুমিয়ে পড়েছে ক্লান্ত অবস্থা কি হয়েছে ক্লান্ত পরিশ্রান্ত একবারে ঘুমিয়ে পড়েছে ওই ঘুমিয়ে আছে হঠাৎ করে ঘুম ভাঙছে কিছুক্ষণ পরে আর জানছে যে মত নিশ্চিত যতক্ষণ বেঁচে আছে আছি তারপরে মরে যাবো আর তো উপায় নেই পানিও নেই কিছু নেই আর এদিক ওদিক কোথাও যেতেও পারবো না মরহমিতে বালিতে নামলে মরে যাব এই অবস্থায় ছিল ইজো এজা হুয়া বেহা কায়মাতন ইন্দাহু হঠাৎ করে ঘুম ঘুম ভাঙলে দেখে যে মাথার কাছে এসে উঠনিটা দাঁড়িয়ে আছে মাথার কাছে উঠনিটা এসে দাঁড়িয়ে আছে ফাঁকা যাবে খেতামিয়া হঠাৎ করে ওটের লাগামটা ধরলো সুম্মা কাল মিনসিদ্দিল ফারা এত খুশি হয়েছে মরে যাওয়া অবস্থায় আবার নতুন করে প্রাণ ফিরে আসলো কত মানুষের খুশি হয় তাই না খুশি হয় খুশিতে মানুষ দিশেহারা হয়ে যায় খুশিতে অনেক সময় মানুষ কি হয়ে যায় দিশেহারা খুশিতে মানুষ কাঁদতে লাগে বেশি খুশি হইলে কাঁদতে লাগে বেশি খুশি হইলে মানুষ হুঁশ হারা দিশেহারা কি বলছে কি করছে ও হুঁশ নেই তার এরকম হয়ে যায় এই ব্যক্তি ওই রকম হুশ হারা হয়ে অনিচ্ছাকৃত বলেছে আল্লাহ মানতা আবদি আল্লাহর সুক্রিয়া করতে গিয়ে বলছে আল্লাহ মানতা আবদি ওয়ানা রব্বকা হে আল্লাহ হে আল্লাহ আল্লাহ আনতা আবদি তুমি আমার বান্দা তুমি আমার বান্দা ওয়ানা রব্বকার আমি তোমার রব আমি তোমার মালিক কথাটা কুফরি কিনা বড় কুফরি না কথাটা ফেরাউনের কথা কিনা কথা তো মারাত্মক কিন্তু ফারাহে প্রচন্ড খুশির তাড়নায় সে ভুল করে ফেলেছে অনিচ্ছাকৃত ঠিক না এখন এখান থেকে সে যুক্তি পেশ করে এই বিদাতি হুজুর কি করেছে সোহাকিদার দাবিদার বলছে যে যেখানে আনতা আবদি হে আল্লাহ তুমি আমার বান্দা বলে কাফের মুশে খেলো না সে হ্যাঁ আল্লাহ খুশি হলেন বল হ্যাঁ আল্লাহ মানুষের তবাতে এত খুশি হন এটার সাথে তুলনা করা হয়েছে কিন্তু একে কাফের বলা হয়নি তাই না একে কাফের বলা হয়নি যে তুমি বড় কাফের হয়ে গেলে এই কথা বলা হয়নি তো বড় কুফুরি কথা বলে যখন বড় কুফুরি হইল না তো কেউ যদি নাওয়ায় আগামীকালকে রোজা রাখছি অথচ রোজাটা আজকের তাহলে রোজা কেন নষ্ট হবে বুঝতে পারছি আগামীকালকে রোজা রাখছি অথচ রোজা আজকে রাখছি কেন সবুর করছে রাত্রে সন্ধ্যাবেলা চাঁদ উঠেছে তো রোজা তো আলী অমের টুডে আজকের কিন্তু রোজা গাদা না নয়তান আসমা গাদার প্রতিদিন বলছে আগামীকালকে আগামীকালকে আগামীকালকে বলছে না বলছে না এই বেদাতি গদ বাধা নিয়তে আগামীকালকে রোজা তো বলছে যে না না না ওর রোজা হয়ে যাবে কারণ সে তার বলাটা আর এই লোকের বলাটা একই এই লোকের বলাতে যেমন কুফরি হলো কাফের হলো না ঠিক তেমনি যে নয় তানাসমা গাদান প্রতিদিন বলছে আগামীকালকে রোজা আগামীকালকে রোজা রাখবো সেই ব্যক্তির আমল নষ্ট হবে না কবুল হবে তার রোজা কবুল হবে বুঝতে পারছো যুক্তিটা এর খণ্ডন দুই দিক থেকে করছে প্রথম কথা এই লোকটি যে বলেছে হে আল্লাহ তুমি আমার বান্দা সে ইচ্ছাকৃত বলেছে না অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃত ঠিক না আর যে প্রতিদিন বলছে নাওয়াইতা নাসুমা গাদান আগামীকালকে রোজা নিয়ত করছি সে ইচ্ছা করে বলছে অনিচ্ছাকৃত বলছে ইচ্ছা করে বলছে পার্থক্য হয়ে গেল তাই দুই নম্বর পার্থক্য এই লোকটি যে বলেছে হে আল্লাহ তুমি আমার বান্দা সে একবার বলেছে না বহুবার বলেছে তিরিশ বার বলেছে আর বিদাতি ত্রিশ রোজাতে ত্রিশ বার বলে নয় তানাসুমা কাদা নয় সুমা প্রতিদিন সাহারি সময় কি বলে নয় সুমা দ্বিতীয় পার্থক্য হলো না হলো না এই কথাটি প্রতিদিন সে বলছে ঠিক না বলবে যে ও তো বুঝে না আরবি বুঝে না তো ইসলাম না বুঝে পালন করা যায় তার না ইসলাম বুঝতে হবে তাকে যে আমি কি বলছি অবশ্যই বুঝতে হবে যে আমি কি বলছি দিন শিখা ফরজ এতটা শিখা ফরজ অবশ্যই ফরজ কথা বোঝা গেছে না একটা পার্থক্য হলো এটা তো একটা পয়েন্ট ছিল একটা দিক ছিল যে কেউ যদি আগামীকাল আমি রোজার নিয়ত করেছি তো তার রোজা নষ্ট হবে এটা হচ্ছে আমার কথা আমি বলেছি এর একটা যুক্তি এটা পেশ করেছি কি যুক্তি যে যেহেতু সে প্রতিদিন রোজা রাখছে আজকের আর মুখে বলছে নিয়ত যে আমি নিয়ত করছি কিসের আগামীকালকে তো আজকে রোজাই হইল না তার সুতরাং রোজা হবে না এই ক্ষেত্রে যে সংশয় তুলেছে সেই সংশয় তাহলে অসার ঠিক না এই যুক্তি দলিল তার ঠিক নয় দুই নম্বর এই রোজা নষ্ট হওয়ার কারণ সেটা তো ওখানে আমি বলিনি আজকে বলি অন্য অন্য আলোচনা তো রয়েছে কিন্তু ওই প্রসঙ্গ হয়তো বলিনি অনেক সময় সময় স্বল্পতার জন্য চারিদিক থেকে বিস্তারিত বলা হয় না আর একটা দিক রয়েছে মানুষ বেদাকে আমল করলে তার আমলটা কবুল হয় না রোজা শুরু করছে শ্রেয়াম শুরু করছে সহুরদি আর বলছে নামায়তান আসুমা গাদান তাহলে রোজার মধ্যে বেদাত ঢুকলো ঢুকলো না রোজা হচ্ছে এবাদত ঠিক না আর রোজাতে বেদাত ঢুকলো না ঢুকলো না আর যে কোনো এবাদতে যদি আমলে বেদাতে অনুপ্রবেশ ঘটে বেদাত ঢুকে তাহলে সেই আমল কবুল হবে হবে না হাদিস একটু আগে বললাম মানে আমেলা আমেলান লাইসে আলী আমরনা ফহরাদ্দুন এক ব্যক্তি রোজা রাখলো আর নামায়তা নাসুমা গাদান বললো যেটা নবীলামের আমর নয় নবী আদর্শ নয় সুতরাং সেই রোজা হচ্ছে প্রত্যাখ্যাত তাহলে দুটি কারণে রোজা প্রত্যাখ্যাত দুটি কারণে রোজা প্রথম কথা রোজা রাখছে আজকের আর প্রতিদিন বলছে আগামীকালকে আগামীকালকের একদিন অনিচ্ছাকৃত আর সারা জীবন অনিচ্ছাকৃত আপনার আর শুধু একটা মাস নয় সারা জীবন প্রতি বছর রোজা রাখছে ফরজ রোজা রাখলো এরকম নফল রোজা রাখলো এরকম আসুরা রোজা রাখলো এরকম আরাফা রোজা রাখলো এরকম সাহারি খেলে নয় তা নসমা গাতা আর দলিল পেশ করবেন এটা কিভাবে বেদাত ছড়াতে চাইছেন আর মুসলিম সমাজকে ধোকা দিতে চাইছেন কথা বুঝতে পারছেন না জি আশা করি এই বিষয়টি স্পষ্ট হয়েছে আর একটি কথা এখানে পয়েন্ট উল্লেখ করা জরুরি সেটা হচ্ছে দেখেন একবার কেউ যদি ভুল করে একবার যদি ভুল করে আর সেটা সাগিরা হয় তাহলে সাগিরাই থাকবে সাগিরা গুনাই যদি হয় আর একবার ভুল করে তাহলে কি হবে সেটা ছোট গুনাই হবে সাগিরা গুনা হবে কিন্তু সাগিরা গোনা যদি বারবার করতে থাকে তাহলে কাবিরা হয়ে যাবে যেই ব্যক্তি একবার ধরেন ভুল করলো তার একবার ভুল আল্লাহ মান তার অব্দি বলে দিচ্ছে আন্তা আবদি হে আল্লাহ তুমি আমার মান্দা একবার ভুল করেছো তার তো অনিচ্ছাকৃত সেইটা অবশ্য কাবিরা যদি সাগিরা হইতো তাহলে কি হইতো সাগিরা হলে ছোটই থাকতো সেটা একবার কিন্তু যেই ব্যক্তি প্রতিদিন বলছে নামায় তান আসমা কাদান যদি ধরে নি যে এই ভুলটা সাগিরা এই বেদাতটাকে সাগিরা গোনাই যদি ধরি বেদাত অবশ্য কাবিরা গোনা কিন্তু বেদাত যদি সাগিরা গোনাই ধরে নি একদিন করলে জীবনে কেউ একদিন যদি রোজাতে বলে নামে তা নাসুমা গাদান তো ধরে নিলাম সাগিরা কিন্তু প্রতিদিন বললে সেটা কি হয়ে যাবে কবিরা হয়ে যাবে জি আল বিদাত বা সাগাইরো সগিরা গোনা সম্পর্কে আলোচনা তো বিদাত নাই সাগাইরো সগিরা গুণা এরা তাকার বারবার যদি হইতে থাকে তুসবে হোক কবিরা সেটা কবিরা হয়ে যায় এটা আলোচনা তো জমাতে রাখি না আপনি মহিলার দিকে একবার তাকালেন সগিরা গুনা কিন্তু যদি বারবার আপনার অভ্যাস বানিয়ে নেন যে আমি মহিলা দিকে তাকাবো বা আপনি ছবির হ্যাঁ, মহিলার ছবির আসক্ত হয়ে গেছেন যার ফলে ফেসবুকে ইউটিউবে আপনি হ্যাঁ, খারাপ ছবি দেখছেন আপনি হ্যাঁ উলঙ্গ অর্ধ উলঙ্গ ছবি দেখছেন সাকিরা হলেও সেটা কি হয়ে যাবে বারবার দেখার কারণে সেটা কি হয়ে যাবে কাবিরা হয়ে যাবে ঠিক তেমনই প্রতিদিন যারা নামায় তানাসমা কাদান বলছে যদি বলি যেটা সাগিরা গুনাই হলো তারপরে সেটা বারবার বলার কারণে কাবিরা বেদাত হয়ে যাবে কাবিরা গুনাই হয়ে যাবে বেশ কিছু সুরা বা আয়াত কোরআন খেরিমে রয়েছে যে আয়াতগুলির শেষে কিছু বলা আমাদের মুসলিম সমাজে প্রচলন রয়েছে জি হ্যাঁ, আছে না তার মধ্যে কিছু সহি রয়েছে কিছু জয়ীফ রয়েছে আমরা অনেকে সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখি না এই ধারণাটা আজকে দিতে চাইব তাহলে কি ধারণা বা গবেষণামূলক একটা সহি এই সম্পর্কে ধারণা যেমন সুরা ফাতেহার পরে ওলা পরে কি বলছি আমিন বলছি ঠিক না সব্বে ইসমা রব্বিকাল আলা অনেকে বলে সুবাহান রব্বিয়াল আলা হ্যাঁ, বলছি আমার সুরা তিনের পরে বলে আলাই সাল্লাহ আহকামিল হাকেমিন জানেন কি বলে জানেন আপনার শোনেননি বালা ওয়ানা আলাদা আলিক শাহিদি বালা ওয়ানা আলাদা আলিকা মিনাস শাহিদি এইরকমই সুরে মুরসাল বিভিন্ন আমলগুলি রয়েছে এই সম্পর্কে খোলাসা সার কথা শোনাবো শুধু দু তিন মিনিট এই ক্ষেত্রে অনেকগুলি লিখনী আমি পড়লাম তার মধ্যে আল্লামা আলবানী রাহমাল লিখনীটা বেশ গবেষণামূলক সবগুলি হাদিস একসাথে কালেক্ট করে জমা করে তিনি বলছেন আল খোলাসা সার কথা ক্যালেমাত আমিন সুরাতিল ফাতেহা সুরা ফাতেহার শেষে আমিন বলা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত সাব্যস্ত এবং তসবি পাঠ করা সব্যহিসমারব্বেকাল আলাতে সুবহান রব্বিয়াল আলা বা ফসব্বেহ বিসমে রব্বিকাল আজিম এই আয়াতি সুরা ওয়াকিয়াত আসলে সুবহান রব্বিয়াল আজিম এটা ও আখের সুরাতুল মুরসালাত আর সুরে মুরসালাতের শেষে ফাল হাদিস ফিজালিকা দাইফুন এই ক্ষেত্রে হাদিস হচ্ছে জয়ীফ সহি নয় আর একটা আমাদের খুব প্রসিদ্ধ রয়েছে অনেকেই করে থাকে এটা আলাই তো যতবার আসে একটা দোয়া পড়ে কি পড়ে জানা আছে লাভে সেই মিন্নামিকা রব্বানা নোকাজ দেব ফালাকাল হামদি আল্লাহ বলছেন রব্বান হে মানুষ হে জিন তোমাদের রবের কোন কোন নিয়ামত তাকে অস্বীকার করবে আল্লাহ জিজ্ঞাসা করছেন তো জবাব বলে যে লাভে কা আল্লাহ তোমার নিয়ামতের কোনো কিছু নেই যেটা রব রব নকাজেব যে আমরা অস্বীকার করব অস্বীকার করি না ফালাক আলহাম তোমারই যাবতীয় প্রশংসা এই বাক্যটা বলে থাকে এই মর্ম বলছেন আল্লাহ সম্পর্কে বলে থাকে কখনো পড়েননি জিনদের সম্পর্কে একটি হাদিস রয়েছে যে জিনেরা এরকম বলেছেন আর ওখান থেকে অনেকে এই আমলটি শুরু করেছে কিন্তু নবী করিম এভাবে কখনো বলেননি তারপরে আরেকটি বিষয় উনি উল্লেখ করেছেন যে আরেকটি হাদিস রয়েছে সেই হাদিস আলোকে আমার নবী রহমতুল্লাহ আলে বলেছেন যে যখনই কোন জায়গায় কোরআনে কেরিমের রহমতের আয়াস আসতো মানে জান্নাতের আয়াত আল্লাহ নিয়ামতের আয়াত তখন আল্লাহ রহমত যাচ্ছা করতেন নবী সাল্লাম এবং যখনই কোনো আল্লাহর আজাবের আয়াত আসতো বা জাহান্নামের আজাব আসতো তখন তার থেকে আশ্রয় প্রার্থনা করতেন বা আশ্রয় কামনা করতেন জি তো এই সম্পর্কে বলছেন আল্লাহ আলবানি ইন্নামা ওয়ারাদাফি সলাতিল্লাইল এটা তাহাজুদের সলাতে প্রমাণিত থেকে কিন্তু আমাদের সমাজে অনেকে এটা ফরজে আমল করে ফরজে আর সব্বে ইসমা রব্বে কালা রব্বি আলা জি যেমন আমিন জোরে বলে এরকম অনেকে বলে এই আমলগুলি ভুল সহি নয় এখানে আজকের আলোচনা শেষ করছি وصلى الله وسلم نبينا محمد وعلى آله وصحبه أجمعين يا إله الكون يا المولى العظيم يا كريمان منه قرآن كريم